আমর ইবনু মাইমুন রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি উমর ইবনু খত্তাব রাজিয়াল্লাহ তাল্লাহ্নকে আহত হবার কিছুদিন পূর্বে মদিনায় দেখেছি যে তিনি হুজাইফা ইবনু ইয়ামন রাজিয়াল্লাহ তাল্লাহ্ন ও উসমান ইবনু হুনাইফ রহমতুল্লাহ আলাহি এর নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা এটা কি করলে তোমরা এটা কি করলে তোমরা কি আশঙ্কা করছো যে তোমরা ইরাক ভূমির উপর যে কর ধার্য করেছ তা বহনে ওই ভূখণ্ড অক্ষম তারা বললেন আমরা যে পরিমাণ কর ধার্য করেছি ওই ভূখণ্ড তা বহনে সক্ষম এতে বাড়তি কোনো বোঝা চাপানো হয়নি তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তোমরা আবার চিন্তা করে দেখো যে তোমরা এ ভূখণ্ডের উপর যে কর আরোপ করেছ তা বহন করতে সক্ষম নয় বর্ণনাকারী বললেন তারা বললেন না অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যাতে তারা আমার পরে কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয় বর্ণনাকারী বলেন অতপর চতুর্থ দিন তিনি আহত হলেন যেদিন ভোরে তিনি আহত হন আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন ছাড়া অন্য কেউ ছিল না উমর রাজিয়াল্লাহ তাল্লাহ্ন দু কাতারের মধ্য দিয়ে চলার সময় বলতেন কাতার সোজা করে নাও যখন দেখতেন কাতারে কোনো ত্রুটি নেই তখন তাকবীর বলতেন তিনি অধিকাংশ সময় সুরা ইউসুফ সুরা নাহল অথবা এ ধরনের সুরা প্রথম রাকাতে তেলোয়াত করতেন যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরিক হতে পারেন তাকবীর বলার পরেই আমি তাকে বলতে শুনলাম একটি কুকুর আমাকে আঘাত করেছে অথবা বলেন আমাকে আক্রমণ করেছে ঘাতক ইলজ দ্রুত পলায়নের সময় দুধারী খঞ্জর দিয়ে ডানে বামে আঘাত করে চলছে এভাবে ১৩ জনকে আহত করল এদের মধ্যে সাতজন শহীদ হলেন এ অবস্থা দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের উপর ফেলে দিলেন ঘাতক যখন বুঝতে পারল সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল উমর রদিল্লাহ তাল্লাহ্ন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন এর হাত ধরে সামনে এগিয়ে দিলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট যারা ছিল শুধুমাত্র তারাই ব্যাপারটি দেখতে পেল আর মসজিদের শেষে যারা ছিল তারা ব্যাপারটি এর অধিক বুঝতে পারল না যে উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না তাই তারা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে লাগলেন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন তাদেরকে নিয়ে সংক্ষেপে সালাত আদায় করলেন তখন মুসল্লিগণ চলে গেলেন তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন দেখো তো কে আমাকে আঘাত করল তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন মুগিরা ইবনু সুবাহ রদিল্লাহ তাল্লাহ্ন এর গোলাম আবুলুলু উমর রদিল্লাহ তাল্লাহ্ন জিজ্ঞেস করলেন ওই কারিগর গোলামটি তিনি বললেন হাঁ উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ তার সর্বনাশ করুন আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি হে ইবনু আব্বাস রাজিল্লাহ তাল্লাহ্ন তুমি এবং তোমার পিতা মদিনায় কাফির গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে আব্বাস রাজিল্লাহ তাল্লাহ্ন এর নিকট অনেক অমুসলিম গোলাম ছিল ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বললেন যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তুমি ভুল বলছো কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে তোমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করে তোমাদের মতো হজ করে অতপর তাকে তার ঘরে নেওয়া হলো আমরা তার সঙ্গে চললাম মানুষের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ইতোপূর্বে তাদের উপর এত বড় মুসিবত আর আসেনি কেউ কেউ বলছিল ভয়ের কিছু নেই আবার কেউ বলছিলেন আমি তার সম্পর্কে আশঙ্কা বোধ করছি অতপর খেজুরে শরবত আনা হলো তিনি তা পান করলেন কিন্তু তা তার পেট হতে বেরিয়ে পড়ল অতপর দুধ আনা হলো তিনি তা পান করলেন তাও তার পেট হতে বেরিয়ে পড়ল তখনই সকলে বুঝতে পারলেন মৃত্যু তার অবশ্যম্ভাবী আমরা তার নিকট উপস্থিত হলাম অন্যান্য লোকজন আসতে শুরু করল সকলেই তার প্রশংসা করতে লাগল তখন যুবক বয়সী একটি লোক এসে বলল হে আমিরুল মুমিনিন আপনার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে আপনি তা গ্রহণ করুন আপনি নাবী সাল্লাহ সাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন ইসলামের প্রাথমিক যুগেই আপনি তা গ্রহণ করেছেন যে সম্পর্কে আপনি নিজেই অবগত আছেন অতপর আপনি খলিফা হয়ে ন্যায় বিচার করেছেন অতপর আপনি শাহাদাত লাভ করেছেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সমান সমান হয়ে যাক তখন যুবকটি চলে যেতে উদ্যত হলো তখন তার লুঙ্গিটি মাটি ছুঁয়ে যাচ্ছিল উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন যুবকটিকে আমার নিকট ডেকে আনো তিনি বললেন হে ভাতিজা তোমার কাপড়টি উঠিয়ে নাও এটা তোমার কাপড়ের পরিচ্ছন্নতার জন্য এবং তোমার রবের নিকট পছন্দনীয় হে আবদুল্লাহ ইবনু উমর তুমি হিসাব করে দেখো আমার ঋণের পরিমাণ কত তারা হিসাব করে দেখতে পেলেন ছিয়াশি হাজার দিরহাম বা এর কাছাকাছি তিনি বললেন যদি উমরের পরিবার পরিজনের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায় তবে তা পরিশোধ করে দাও অন্যথায় যদি আদি ইবনু কাব এর বংশধরদের নিকট হতে সাহায্য গ্রহণ করো তাদের মাল দিয়েও যদি ঋণ পরিশোধ না হয় তবে কুরাইশ কবিলা হতে সাহায্য গ্রহণ করবে এর বাইরে কারও সাহায্য গ্রহণ করবে না আমার পক্ষ হতে তাড়াতাড়ি ঋণ আদায় করে দাও উম্মুল মুমিনিন আইসা রদিল্লাহ তাল্না এর খিদমতে তুমি যাও এবং বলো উমর আপনাকে সালাম পাঠিয়েছে আমিরুল মুমিনিন শব্দটি বলবে না কেননা এখন আমি মুমিনগণের আমির নই তাকে বলো উমর ইবন খাত্তাব তার সাথীদয়ের পাশে দাফন হবার অনুমতি চাচ্ছেন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন আয়সা রদিল্লাহ তাল্লাহা এর খিদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন তিনি বললেন প্রবেশ করো তিনি দেখলেন আয়সা রদিল্লাহ তাল্লাহা বসে বসে কাঁদছেন তিনি গিয়ে বললেন উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার সঙ্গীদয়ের পার্শ্বে দাফন হবার জন্য অনুমতি চেয়েছেন আয়সা রদিল্লাহ তাল্লাহা বললেন তা আমার আকাঙ্ক্ষা ছিল কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার উপরে তাকে অগ্রগণ্য করছি আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন যখন ফিরে আসছেন তখন বলা হলো এই যে আবদুল্লাহ ফিরে আসছে তিনি বললেন আমাকে উঠিয়ে বসাও তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন জিজ্ঞেস করলেন কি সংবাদ তিনি বললেন আমিরুল মুমিনিন আপনি যা কামনা করেছেন তাই হয়েছে তিনি অনুমতি দিয়েছেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কোনো বিষয় আমার নিকট ছিল না যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে তাকে আমার সালাম জানিয়ে বলবে উমর ইবনু খাত্তাব রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আপনার অনুমতি চাচ্ছেন যদি তিনি অনুমতি দেন তবে আমাকে প্রবেশ করাবে আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলিমদের গোরস্থানে নিয়ে যাবে এ সময় উম্মুল মুমিনিন হাফসা রাজিল্লাহ তাল্লাহাকে কতিপয় মহিলাসহ আসতে দেখে আমরা উঠে পড়লাম হাফসা রাজিল্লাহ তাল্লাহা তার নিকট গিয়ে কিছুক্ষণ কাঁদলেন অতপর পুরুষরা এসে প্রবেশের অনুমতি চাইলে তিনি ঘরের ভিতর গেলে ঘরের ভিতর হতেও আমরা তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম তারা বললেন হে আমিরুল মুমিনিন আপনি ওয়াসিয়ত করুন এবং খলিফা মনোনীত করুন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন খিলাফতের জন্য এ কয়েকজন ছাড়া অন্য কাউকে আমি যোগ্যতম পাচ্ছি না যাদের প্রতি নবী সাল্লাহ সাল্লাম তার ইন্তেকালের সময় রাজি ও খুশি ছিলেন অতপর তিনি যাদের নাম বললেন আলী উসমান জুবায়ের তালহা সাদ ও আব্দুর রহমান ইবনু আউফ রাজিল্লাহ তাল্লাহ্ন এবং বললেন আবদুল্লাহ ইবনু উমর রাজিল্লাহ তাল্লাহ্ন তোমাদের সঙ্গে থাকবে কিন্তু সে খিলাফত লাভ করতে পারবে না তা ছিল শুধু সান্ত্বনা মাত্র যদি খিলাফতের দায়িত্ব সাদ রাজিল্লাহ তাল্লাহ্ন এর উপর ন্যস্ত করা হয় তবে তিনি এর যোগ্যতম ব্যক্তি আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খলিফা নির্বাচিত হন তবে তিনি যেন সর্ববিষয়ে সাদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করেন আমি তাকে অযোগ্যতা বা খিয়ানতের কারণে অপসারণ করিনি আমার পরের খলিফাকে আমি ওয়াসিয়াত করছি তিনি যেন প্রথম যুগের মুহাজিরগণের হক সম্পর্কে সচেতন থাকেন তাদের মান সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন এবং আমি তাকে আনসার সাহাবিগণের যারা মুহাজিরগণের আসার আগে এই নগরীতে অর্থাৎ মদিনায় বসবাস করে আসছিলেন এবং ইমান এনেছেন তাদের প্রতি সদ্ব্যবহার করার ওয়াসিয়াত করছি যে তাদের মধ্যে নেককারগণের ওজোর আপত্তি যেন গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে কারোর ভুল ত্রুটি হলে তা যেন ক্ষমা করে দেয়া হয় আমি তাকে এ ওয়াসিয়াত করছি যে তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরের অধিবাসীদের প্রতি সদ্ব্যবহার করেন কেননা তারাও ইসলামের হেফাজতকারী এবং তারাই ধন সম্পদের যোগানদাতা তারাই শত্রুদের চোখের কাঁটা তাদের হতে তাদের সন্তুষ্টির ভিত্তিতে কেবলমাত্র তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেন জাকাত আদায় করা হয় আমি তাকে পল্লীবাসীর প্রতি সদ্ব্যবহার করারও ওয়াসিয়াত করছি কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মূল শক্তি তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্রদের মধ্যে যেন বিলিয়ে দেওয়া হয় আমি তাকে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লাম এর জিম্মিদের অর্থাৎ সংখ্যালঘুদের বিষয়ে ওয়াসিয়াত করছি যে তাদের সঙ্গে কৃত অঙ্গীকার যেন পুরা করা হয় তাদের পক্ষালম্বনে যেন যুদ্ধ করা হয় তাদের শক্তি সামর্থ্যের অধিক জিজিয়া যেন চাপানো না হয় উমর রদিল্লাহতালাহু এর ইন্তেকাল হয়ে গেলে আমরা তার লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন আয়সা রদিল্লাহ তাল্লাহাকে সালাম করলেন এবং বললেন উমর ইবনু খাত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন অনুমতি চাচ্ছেন আয়সা রদিল্লাহ তাল্লাহা বললেন তাকে প্রবেশ করাও অতপর তাকে প্রবেশ করানো হলো এবং তার সঙ্গীদয়ের পাশে দাফন করা হলো যখন তার দাফন কাজ শেষ হলো তখন ওই ব্যক্তিবর্গ একত্রিত হলেন তখন আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য হতে তিনজনের উপর ছেড়ে দাও তখন জুবাই রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি আমার বিষয়টি আলী রাজিল্লাহ তাল্লাহ্ন এর উপর অর্পণ করলাম তলহা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমার বিষয়টি উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর উপর ন্যস্ত করলাম সাদ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমার বিষয়টি আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন এর উপর ন্যস্ত করলাম অতপর আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন উসমান ও আলী রদিল্লাহ তাল্লাহ্নকে বললেন আপনাদের দুজনের মধ্য হতে কে এই দায়িত্ব হতে অব্যাহতি পেতে ইচ্ছা করেন এ দায়িত্ব অপরজনের উপর অর্পণ করব আল্লাহ ও ইসলামের হক আদায় করা তার অন্যতম দায়িত্ব হবে কে অধিকতর যোগ্য সে সম্পর্কে দুজনেই চিন্তা করা উচিত ব্যক্তিদ্বয় চুপ থাকলেন তখন আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন নিজেই বললেন আপনারা এ দায়িত্ব আমার উপর ন্যস্ত করতে পারেন কি আল্লাহকে সাক্ষী রেখেই বলছি আমি আপনাদের মধ্যকার যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করতে একটুও ত্রুটি করব না তারা উভয় বলল হ্যাঁ তাদের একজনের হাত ধরে বললেন রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আপনার যে ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ইসলাম গ্রহণের অগ্রগামিতা আছে তা আপনিও ভালোভাবে জানেন আল্লাহর ওয়াস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন আর যদি উসমান রদিল্লাহ তাল্লাহ্নকে মনোনীত করি তবে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন অতপর তিনি অপরজনের সঙ্গে একান্তে অনুরূপ কথা বললেন এভাবে অঙ্গীকার গ্রহণ করে তিনি বললেন হে উসমান রদিল্লাহ তাল্লাহ্ন আপনার হাত বাড়িয়ে দিন তিনি আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহ্ন তার হাতে বায়াত করলেন অতপর আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন তার অর্থাৎ উসমান রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর বায়াত করলেন অতপর মদিনাবাসী এগিয়ে এসে সকলেই বায়াত করলেন